একমাত্র আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করিও না এটা আল্লাহ পাকের সবচাইতে পছন্দনীয় কথা দ্বিতীয় হচ্ছে ওয়ান তাহাবিল্লাহ জামি তাফার রাকু আর তোমরা আল্লাহ রশিকে মজবুত করে ধারণ করবে তাতে বিচ্ছিন্নতা সৃষ্টি করবেন অর্থাৎ মুসলিমদের মধ্যে ঐক্য নিয়ে আসবে ঐক্য নিয়ে আসা হবে বড় দলের ভিত্তিতে নয় যে যারা বড় দল আছে ওতে সামিল হয়ে যাও এইভাবে কোনোদিন হয় না ঐক্য আসবে ওহির ভিত্তিতে কোরআনে মাহাদিসের ভিত্তিতে দলিলের ভিত্তিতে সকলেই কোরআনে করিমের কাছে চলে আসবে সকলে রসুল্লাহামের হাদিসের কাছে চলে আসবে সকলে নিজ নিজ অবস্থান ছেড়ে দিয়ে আমরা কোরআনে বাহাদিস মানি আমরা দলিল মানি আমরা ওহি মানি বিনা দলিলে চলি না বিনা দলিলে বলি না বিনা দলিলে প্রমাণে ধর্মকর্ম করি না এই কথাই সমস্ত দল উপদল যত ফিরকা রয়েছে মুসলিমদের মধ্যে সবগুলির মধ্যে ঐক্য আসতে পারে সবাই আপন আপন জায়গায় ছেড়ে যে সব আমাদের আছে দলিল নেই ছেড়ে দিয়ে চলে আসবে কিন্তু যদি বলে যে আমাদের দল ভারী বা আমাদের দেশ চলে আসো যেমন আমাদের দেশের অবস্থা ওরা এমনি মুখে বলছে যে চার মজাব আছে মানে চারটাকে তারা স্বীকৃতি দিচ্ছে ঠিক কিনা চার মজাব আছে মানে চারটাকে স্বীকৃতি দিচ্ছে তো সাফি মজাহাবি তো রফায়দান করে নামাজ পড়া আছে ঠিক কিনা সাফি মজাহাবি তো জোরে আমির বলে নামাজ পড়া আছে আছে না নাই হ্যাঁ সাফি মজাহাবে বুকে হাত বাঁধা আছে আছে না নেই তাহলে যখন চার মজাকে স্বীকৃতি দিচ্ছেন তো আপনার মসজিদে আপনার মসজিদে হানাফি মসজিদ ওই মসজিদে যদি কেউ রফায়দান করে নামাজ পড়ে কেউ জোরে আমিন বলে কেউ যদি বুকে হাত বাঁধে হ্যাঁ মানে সাফি মজাবের আমল করে তাহলে তো অলরেডি স্বীকৃতি দেওয়া আছে তো আবার ওদেরকে মসজিদ থেকে কেন বের করবেন আর আমাদের এই মসজিদে আপনারা আমাদের নামাজ খারাপ করতে আসবেন না আর এসব কোথা থেকে আসলে এরা হ্যাঁ আর মানুষকে বিভ্রান্ত করছে এইসব কথা কেন স্বীকৃতি তো দেওয়া আছে চার মজাব আছে তো চার মজাব আছে তো আপনি যদি হানাফিটা মানেন তো কেউ সাফিটা মানছে না ওখানে না আমাদের দল বড় যেহেতু সুতরাং আমাদের দলে চলে আসতে হবে এটা চলবে না তোমাদের চলবে না এইভাবে কখনো ঐক্য আসবে না ঐক্য নিয়ে আসার জন্য সকলকে কোরআনে মহাদিসের কাছে আসতে হবে কোরআনে মহাদিস যদি বলে যে রফায়দানওয়ালা নামাজ রয়েছে আমিন জোরেওয়ালা নামাজ রয়েছে বুকে হাত নামাজ রয়েছে ওখানে আসতে হবে আর যদি এর বিপরীতটা বলে সকলকে ওখানে যেতে হবে কিন্তু দলিলের ভিত্তিতে দলের ভিত্তিতে না সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নয় গায়ের জোরের ভিত্তিতে নয় জি দেশ ভিত্তিক নয় বরং ওহি ভিত্তিক আমাদেরকে ঐক্য নিয়ে আসতে হবে এটা আল্লাহ পাক পছন্দ করেন আর হাবুল্লাহ মানে হচ্ছে কোরআনে করিম রসুল্লাহ হাদিস হচ্ছে হাবুল্লাহ আল কোরআনুল করিম হাবুল্লাহ মতিন আল্লাহ পাক রব্বুল আল শক্ত রজ্জু শক্ত রশি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের আল কোরআনুল করিম তো হাবুল্লাহ কোরআনে করিমকে এবং কোরআনে করিমের আসল তফসিরি হচ্ছে রসুল্লাহ হাদিস কারণ আল্লাহ কোরআনে কেরে বলেছেন হে নবী তোমার উপর উপদেশ জিকির কোরআন নাজিল করেছি এই জন্যই যে যাতে করে তুমি যা নাজিল করা হয়েছে তাদের উদ্দেশ্যে তার ব্যাখ্যা বিশ্লেষণ করে দাও আর নবী করিম সাল্লাম আসল ব্যাখ্যাকারী আর নবী করিম সাল্লামের কথা কাজের মাধ্যমে অনুমোদনের মাধ্যমে কোরআনে করিমের ব্যাখ্যা তাফসীর করেছেন আর সেটা হচ্ছে হাদিস সেটা হচ্ছে